চন্দ্রশেখর আচার্য ভবন সেখানে মহাপ্রভু মহালক্ষ্মীর বেশেতে নৃত্য করেছিলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী তিনি জানতে পারছেন না এটা কে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী তার শক্তি খালি সকালবেলা নাটক হওয়ার আগে সকালবেলা মজা প্রসঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন প্রভু তুমি আজকে কি সাজবে মহাপ্রভু গম্ভীর হয়ে বলেছেন তা তো বলবো না তখন বুঝবে তখন বিষ্ণুপ্রিয়া দেবী হেসে হেসে বলেছিলেন প্রভু তোমার যা রূপ তাতে তোমার যদি মেয়ে ছেলে সাজো খুব ভাল লাগবে অপূর্ব লাগবে এইটুকু খালি বলেছিলেন বিষ্ণুপ্রিয়া গ্রন্থে এগুলো দেয়া আছে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বিষ্ণু লক্ষ্মী এই মহাপ্রভু বলেননি কি সাজবেন বড়াই বুড়ি সেজেছেন নিত্যানন্দ বহু কেউ ধরতে পারছে না কে ঠিক সেরকম এই আমাদের এই সংসারে তো সবাই এক একটা স্বরূপ ভেবে রয়েছে সব সেজে রয়েছে কেউ মেয়ে ছেলে কেউ ব্যাটা ছেলে কেউ বা পুলিশ কেউ বা চোর এখানে একটা অপূর্ব নাটক চলছে সমস্ত জগৎ জুড়ে কেন চোর না থাকলে পুলিশেরও দরকার হবে না সব কিছুই দরকার আছে এইভাবে দেখা যায় একটা নাট পুরো জগৎ জুড়ে একটা অপূর্ব অপূর্ব একটা বিলাস চলছে যেটাকে উচ্চতর দর্শনে চিন্তা করলে দার্শনিকগণ বলেছেন এই অনন্ত ব্রহ্মাণ্ড নিয়ে এই ভগবান একটা বৃহৎ রাস করছেন বোঝা গেল আমার কথাটা বুঝতে পারলেন যেমন রাসক্রিয়াতে রাধারানী এবং কৃষ্ণ ছিলেন এবং চতুর্দিকে সব গোপিকাগণ সব নিয়ে এই এইটাকে বলা হয় বৃহৎ রাস অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীবরাশিকে নিয়ে ভগবান এরা মজা করে ক্রীড়া করছেন সমস্ত সেন্টার পয়েন্টে কে রয়েছেন কৃষ্ণ কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ রয়েছেন আর অনন্ত ব্রহ্মাণ্ড জিনে অনন্ত জীবরাশি জন্মাচ্ছে এবং মরছে বিভিন্ন লীলা খেলা করছে এই এটাকে বলে বৃহৎ রাস মোটা রাস মোটা এটা দার্শনিকভাবে উপলব্ধি করতে পারবেন না তবে একটা কথা যদি কেউ খুব অ্যাটেনশনের সঙ্গে শুনে থাকেন এবং উপলব্ধি করে থাকেন আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের এক একজনের জীবনের যে পার্সোনাল যে একটা কেন্দ্রবিন্দু আছে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের জীবনে একটা আলাদা স্বতন্ত্র একটা কেন্দ্রবিন্দু রয়েছে সেন্টার পয়েন্ট সে ভজন করতে যিনি এসছেন তারও রয়েছে যেদিন ভজন করেননি জড়জগত রয়েছে যে মুহূর্তে আপনি সদ্গুরুচরণ আশ্রয় করে প্রকৃত সদ্গুরু সিদ্ধ মহাত্মা চরণ আশ্রয় করে যখন আপনার সেলফ ইন্টারেস্ট কেন্দ্রবিন্দু মানে কি আপনার সেলফ ইন্টারেস্ট এই তো আমার জীবনের আলাদা একটা কেন্দ্রবিন্দু রয়েছে তার মানে হলো I have one self interest personal interest আমার ব্যক্তিগত ব্যক্তিগত ভাব আছে আমার একটা ব্যক্তিগত ভাব আছে স্বতন্ত্রতা যতক্ষণ পর্যন্ত আপনার কেন্দ্রবিন্দুকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের যে একটা কেন্দ্রবিন্দু আছে যেখানে পরম সত্যবস্তুর একটা সত্তা সেই কেন্দ্রবিন্দুতে আছে স্বাস্থ্যকাররা বলছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে যেখানে সেই পরম সত্যবস্তুটা বিরাজমান রয়েছে সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে you will have to tally your point সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে আপনার যে কেন্দ্রবিন্দু জীবনের এটাকে যে মুহূর্তে যেদিন মিলিয়ে দিতে পারবেন সেদিন আপনি সাকসেসফুল বোঝা গেল ভজন কাকে বলে যেদিন আপনি এটা সাকসেসফুল হলেন সেদিন আপনার সিদ্ধি চলে এলো তার আগে কিন্তু কোনো কিছুই হবে না এই জগৎটাকে সত্য বলে প্রতীতি হচ্ছে আমার মনে হচ্ছে তাহলে আপনি কি বলতে চান জগৎটা কি তাহলে মিথ্যে এই দোকানগুলো রয়েছে আমি রয়েছি আমি সে কথা বলতে চাই না আমি বলতে চেয়েছিলাম এই জগৎ ক্ষণভঙ্গুর পশ্চা নিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম ইত্যাদি কথা কাল আলোচনা করেছে সেটা গোকর্ণজি মহারাজ মহাভাগবত তার পিতাশ্রীকে দুঃখেতে তিনি জর্জরিত সংসারে তিনি শান্তি পাননি পাগল হয়ে গেছেন কি করে বাঁচবেন তার রাস্তা খুঁজে পাচ্ছেন না তখন মহাভাগবত এই গোকর্ণজি মহারাজ তখন পিতাকে বলেছিলেন অনেক উপদেশ সেখানে এই কথাটা একটা উত্থাপন করি সেরা বলছেন পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগরাগরসিক ভবভক্তিনিষ্ঠ সেখানে উপদেশ করেছিলেন পিতাশ্রী চোখটাকে খুলুন আপনি জ্ঞানাঞ্জন সলাক্ষা খেলা করেন গুরু বৈষ্ণব চোখটাকে খুলে দেয় এখন অন্ধ এই চোখটা দিয়ে কিছু রাস্তার ময়লা বিষ্ঠা মূত্র এটা একটা মেয়ে ছেলে যাচ্ছে ওটা একটা বেটা ছেলে এগুলো দেখা যায় যেটাকে আমি রসিকতা করে বলেছিলাম শাস্ত্রীয় কথা রসিকতা করলো শাস্ত্রের বাইরে না সেটা কি বলেছিলাম যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে যাহা যাহা নেত্য পরে যেখানে যেখানে চোখ পড়ে সেখানে খালি রক্ত মাংস দেখতে পাই আর বাইরে কিছু দেখতে পাই না কিন্তু বাস্তব একজন সাধু কি দেখেন বলে যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণস্পুরে ওখানে কোনো মেয়ে ছেলে নেই ওখানে ওখানে একজন কৃষ্ণ একটা আর একটা স্বরূপে ওর ভেতরে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখতে পান না খালি কৃষ্ণ সব দিকে কৃষ্ণ সর্বকৃষ্ণময় বিষ্ণুময়ম জগতম সমস্ত বিষ্ণুময় জগৎ ভগবানকে যিনি সর্বভূতে উপলব্ধি করেন তারই দর্শনটা বাস্তব দর্শন সেখানে বলা হয়েছিল এখানে কি এই জগৎটাকে আমি মিথ্যও বলিনি এই জগৎটাকে আমি সত্য পরম সত্যও বলছি না কি এই জগৎটা ক্ষণিক সত্য যেটা এই শ্লোকে বলা পাশ্যা নিশাম জগদিনাম ক্ষণভঙ্গনিষ্ঠম এটি রাইট অ্যান্সার এই জগৎটা আমি মিথ্যে বলিনি মিথ্যে মিথ্যে কী করে হলো ভগবানের মায়ার বিকার হচ্ছে এই জগৎ মায়াবাদীরা বলেন ভগবানের বিকার এই জগৎ এই সম্বন্ধে আমি ভাগবতের প্রসঙ্গগুলো আসবে মায়াবাদীদের বিচার কি আমাদের বিচার কি শুদ্ধ বিচার এগুলো সব উত্থাপন করব শ্রীমান মহাপ্রভুর দর্শনের আলোকেতে ভাগবতের আলোচনা এই জগৎটা সত্যি বলে মনে হচ্ছে ঠিকই কি এই জগৎটা নিত্য সত্য নয় যে সব সত্যগুলো নিয়ে আপনি বর্তমানে রয়েছেন সেটাকে বলা হয় ইংরাজিতে অ্যাপারেন্ট ট্রুথ আপেক্ষিক সত্য সত্য দুরকম একটা হচ্ছে নিত্য সত্য একটা হচ্ছে আপেক্ষিক সত্য আপনি সত্যগুলো নিয়ে রয়েছেন ঠিক কথা কিন্তু এগুলো আপেক্ষিক সত্য নিত্য সত্য নয় সেই জন্য শাস্তে বলা হয়েছে অতএব মায়ামোহ অতএব মায়া মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সদা করুণ সন্ধান অতএব মায়াময় ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান যেটা ভাগবতের বিচারে বলা হয়েছে অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান এই কথাটাকে সংস্কৃততে ভাগবতে বলা রয়েছে অত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সৎসু সজ্জিত বুদ্ধিমান কারণ কি ওই জন্য বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ অসৎ কোনটা আপনার ছেলে পেলে স্ত্রী পুত্র সংসার যা কিছু সব অসৎ কোনোটাই সৎ নয় গালাগাল দিলাম না অসৎ মানে হলো যেটা নিত্য কোনো নিত্য কোনো যার আইডেন্টিটি নাই অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমানের কালের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে যেটাকে আপনি স্ট্যাম্প করে সত্য বলতে পারবেন না চেঞ্জেবল সত্য সেটাকে অসৎ বলা অসৎ মানে যেটার সততা স্থায়িত্ব নাই অসৎ মানে আমি গালাগাল দিলাম না এটা শাস্ত্রীয় ভাষা এই সব অনিত্য বিষয়টাকে অসৎ বলা হয় এই অনিত্য বিষয়ের প্রতি অভিনিবেশ যে সময় আপনার চলে যাবে সেই সময় আপনার বাস্তব সাধুসঙ্গ হবে অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান অতএব বাস্তব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ ত্যাগ করে বাস্তব সৎসঙ্গ করে থাকেন কারণ কি বলছেন এই কারণে করেন সাধু সঙ্গ হলে কি হয় মানে সাধু কি করেন যে তার সঙ্গ করার জন্য ব্যস্ত ঘরে এরকম সুন্দরী স্ত্রী রয়েছেন বাইরে গিয়ে সাধু সঙ্গ করবে এ আবার কেমন কথা কেউ মেনে নেবে মেনে নেবে না কিন্তু রঘুনাথ দাস গোসাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে চৈতন্য চৈতামিতে তার বাবা মাথায় হাত দিয়ে এরকম মাথা চাপড়ে বলছেন চুল ছিঁড়তে দিতে তার মা বলছেন এই ছেলে বাচাল হয়ে গেছে খালি ঘর থেকে পালায় ধরে নিয়ে এসো দড়ি দিয়ে বেঁধে রাখো সেকল দিয়ে হ্যাঁ, বাবা হেসে বলছেন যে আমাদের ঐশ্বর্য হচ্ছে ইন্দ্রের মতো ইন্দ্রের বারো লক্ষ টাকা তখনকার দিনে ইনকাম ছিল বলছেন ঐশ্বর্য ইন্দ্র সম স্ত্রী অপ্সরা সম স্বর্গের অপ্সরার মতো স্ত্রী এসব বন্ধনে যারে রাখিতে নারিলে হ্যাঁ দড়ির বন্ধনে তারে রাখিবে কেমন এইসব তো বন্ধন আপনাদের কার কি বন্ধন আছে যে কথাটা শেষ হলে ঠিক বাড়িতে চলে যাবেন কে বেঁধে রেখেছে কেউ বেঁধে রেখেছে আমি পাঞ্জাবে পাঞ্জাবে সব বিষয়ী লোক ওখানে ওরা খুব হরিকথা শুনতে আসে তাদেরকে হাসতে হাসতে বললাম যে আপনাদের কোন কোন বন্ধন আছে যে কথাটা শেষ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছেন আমার কাছে থাকুন হরিকথা ভাল লাগছে বলেন থাকবে না ওইখানে টিকিটা বাঁধা আছে ঠিক চলে যাবে ওখানে প্রত্যেক মানুষের ওই যে স্নেহ বন্ধন এটাকে বলে টাইট বন্ধন এই বন্ধনটার কথা বলতে গিয়ে শাস্ত্র বিচার দিয়েছে মনে রোপি দুস্তাহ্য কথার কথা মুনিদের তো বন্ধন নাই বলছে মনে রোপি দুস্তাহ্য এরকম ধরনের বন্ধন বাপ রে বাপ কিছুতেই ছাড়তে পারবেন এরকম ধরনের একটা অবস্থা সেই জন্য বলছেন সাধুরা কি করেন যে বাড়িতে এরকম স্ত্রী পুত্র ছেড়ে আমি সাধুর কাছে যাব বলে এই কারণে যাব সন্ত এব অস্ব ছিন্নন্তি মনোব্যাসাঙ্গম উক্তিভি out of his transcendental speech তার অপ্রাকৃত হরি কথার দ্বারা অপ্রাকৃত প্রবচনের দ্বারা তিনি কি করবেন আমার হৃদয়ের বন্ধনটাকে তিনি কেটে আলগা করে দেবেন যেরা বলতে গিয়ে প্রভুপাত মজা করে বলেছেন সারা রাত্রির মিলে একটা বরযাত্রীর লোকে বরযাত্রীর নৌকায় চলছে সারা রাত্রি চাকু মেরে গেল এরকম সকালবেলা ভোর হয়ে দেখে নৌকা একই জায়গায় রয়েছে কোনো জায়গায় যায়নি কিস্তি মাত এটাকে বলে কিস্তি মাত বলি কি ব্যাপার সব গেঁজা খেয়েছিল কেউ কেউ নেশা ফুটুস চড়স এসব নেশা খেয়ে পর্যাপ্ত ঠিক আছে বেশি করে খাবে মাছ মাংস মিষ্টি কেউ আবার এ খেয়ে নিয়েছে কেউ সিদ্ধি খেয়ে নিয়েছে সিদ্ধি খেলে বেশি করে মিষ্টি খাবে সব ওই নেশাগ্রস্ত হয়ে নৌকায় বেলা অনেক রাত্রিতে লগ্ন ছিল সব উঠে সব ঘুমিয়ে বসিয়ে যাবো আকে মাঝি তো মাঝিও নেশায় ও চাকি মারছে সকালে ওই দেখে আয় রাম রাম যেখানে সেখানেই নৌকা পড়ে রয়েছে প্রৌপাত এটাকে মজার সঙ্গে বলছেন এই সব মানুষগুলো তাদের নোংরটাকে ফেলে রেখেছে ওইখানে নোংরটাকে তোলো যেখানে যেখানে তোমরা নোনো নোংর ফেলে রয়েছ নিদেহ মাধ্যম সুলভম সুদূর সুদুর্লভম সুকল্পম গুরুকর্ণ ধারম ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করব তোমাদের প্রত্যেকের এই জীবনটাকে বলা হয়েছে একটা নৌকা এই সংসার সাগরে ভাসছে টলমল করে কখনো দুঃখ কখনো সুখ একটু সুখ পেল আবার একটু দুঃখ এগুলো তৈকালিক কোনো অস্ত্র নেই ছেলে স্টার পেয়ে পাস করে যে তোমার খুব আনন্দ হলো দু মিনিটের জন্য তারপর ছেলে একটা নোংরা কাজ করে এলো ব্যাস হয়ে গেল চলে গেল এগুলো তৈকালিক আনন্দ নয় তৈকালিক দুঃখও নয় ত্রিকালের প্রেক্ষাপটে এদের কোনো অস্তিত্ব নাই সেই জন্য সেখানে বলা হচ্ছে যে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পদা এই যে এটা বলা হয়েছে এটা একটা নৌকা সদৃশ্য এখানে যে যত পরিমাণে গুরু বৈষ্ণবকে আশ্রয় করে এই নৌকাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে সে লক্ষ্য বস্তুতে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এগোবার ক্ষেত্রে অনেকেই বলছেন আমি মহারাজ পঁচিশ বছর আশ্রয় করেছি গুরুদেবের আমার গুরুদেবের নাম ওই আমি মুচকি হেসে বললাম তোর গুরুদেব যদি ওই হয়ে থাকে তাহলে তোর এই অবস্থা কি করে হলো গুরুদেব হয়তো সিদ্ধ অবস্থা আবার দেখা যায় গুরুদেব কাঁচা শিষ্যকে দিয়ে দিয়েছে মন্ত্র এ দুটোর ফলে কোনোটাতেই তুমি সিদ্ধি লাভ করবে না যদি তুমি কাঁচা গুরু আশ্রয় করে থাকো শাস্ত্রীয় বিচারে তোমাকে ছেড়ে আবার গুরু গ্রহণ করতে হবে সদ্গুরু তা নাহলে তোমার নৌকা এগোবে না পড়ে থাকবে এইসব শাস্ত্রীয় বিচার আছে আবার তোমাকে পুনশ্চ গ্রাহেদ পুনশ্চ গ্রাহেদ বৈষ্ণববাদ গুরু শুদ্ধ বৈষ্ণব তার থেকে সিদ্ধ মা তার থেকে আবার নিতে হবে নালে আবার এগোবে না সেই জন্য প্রত্যেকে সংসারেতে ভাগবত কথা শুনতে এসছেন হয়তো কিন্তু আপনাদের নোংরগুলোকে জায়গা মতো ফেলে রেখেছেন এগুলোকে নোংরগুলোকে একটু তুলুন কমসে কম নোংর যদি ফেলে রাখেন তাহলে যতই চাকু মারুক অর্থাৎ বৈঠা টানুক নৌকা একটু এগোবে না সেই জন্য শ্রীমদ ভাগবতী মহাপুরাণের প্রথমেতে ব্যাসদেবজি মহারাজ প্রথমেই সবাইকে আহ্বান জানিয়েছেন স্বার্থপর ব্যক্তি কাউকে ডাকেন না যে কোনো একটা ভালো শাস্ত্রে মনুসংগীতাও মনুসংগীতাতেও বলা আছে মনুসংগীতাতেও বলা আছে ঘরে যদি কোনো মিষ্ট দ্রব্য আসে ঘরে যদি কোনো মিষ্টি দ্রব্য আসে ভালো বস্তু মিষ্টি মিষ্টান্ন মনুসংগীতাতে বলা আছে যে সত্যিকারের ভালো ব্যক্তি হৃদয় ভালো সে সঙ্গে সঙ্গে ওই মিষ্টান্ন সবচেয়ে আগে কাকে দেবে বলছে বাড়ির যে চাকর নকর চাকর যারা আছেন এবং যারা বাচ্চা আছেন শিশু বোঝা গেল মিষ্টান্ন বা মিষ্ট দ্রব্য যদি বাজার থেকে কোনো জায়গা থেকে এসে থাকে তাহলে সৎ ব্যক্তি প্রথমে যে যে ভালো ব্যক্তি যার হৃদয় ভালো প্রথমে কি করবেন তিনি বাড়ির বাড়ির চাকর বাকর এবং যে বাচ্চা আছে শিশু তাদেরকে আগে দেবেন নিজে পরে পাবেন থাকলে পাবেন এরকম ঘরে আপনার যত রান্না হয় রাক্ষসের মতো যদি আপনারা খেতে থাকেন নিজে তাহলে আপনাদের কোনোদিনই উন্নতি হবে না যে বস্তুটা রান্না করছেন শুদ্ধভাবে সেটা হলো কিনা ভগবানকে দিতে পারবেন কিনা সাত্ত্বিক ভগবান শ্রীকৃষ্ণ নেবে কিনা নাকি পেঁয়াজ রসুন মাছ মাংস এসব করলেন হবে না তাহলে কোনোদিনই এগোবেন না আমি হরিকথা বলছি আপনি তমগুণের আচরণ করছেন দুধও খাবো তমক খাবো হবে না প্রথমে আপনি যে রুটি তৈরি করবেন বাড়িতে সেই রুটি ঠাকুরকে পুজো দেওয়ার পর প্রথম হিস্সা প্রথম ভাগ দিতে হবে গোমাতাকে আপনারা দেন কি আপনাদের যার যার ঘরেতে যত রান্না হবে প্রথম গো গ্রাস দিতে হবে গোমাতাকে প্রথম গ্রাস প্রথমেই গোমাতাকে দিতে হবে কেন আপনারা দেন না আপনাদের খাওয়ার শেষ খাওয়া হয়ে গেছে শেষ যা পড়ে রয়েছে এটা কুকুরকে দিতে হবে কাক পক্ষে আদি এরা থাপ এইসব কোনো কথাই আপনারা আর মানেন না আপনাদের জীবন কি করে উন্নতি হবে গোমাতাকে যতক্ষণ পর্যন্ত আপনারা ভালোবাসতে পারবেন সর্বাঙ্গীনভাবে আপনাদের উন্নতি হওয়া সম্ভব না কেন কৃষ্ণ ভগবান স্বয়ং দেখিয়েছেন এক একটা গলায় জড়িয়ে ধরে চুমু খেতেন গোমাতার এক একটা বই দেখবেন পাগল হয়ে যাবেন আজকে সেই গোমাতাকে এই পৃথিবীর বুকে খালি হত্যা করা হচ্ছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সত্তর থেকে আশি হাজার গোমাতাকে ভারতবর্ষে কাটা হয় সকাল আপনি যখন ঘুম থেকে ওঠেন তার আগে আশি হাজার গোমাতা কাটা পড়ে গলা কেটে রক্তের স্রোত বইছে সেখানে আপনারা সিদ্ধি লাভ করবেন ভগবানের ভজন করবেন কি করে হয় কষ্ট মায়ের যাই হোক প্রসঙ্গক্রমে এই কথা তুললাম তাহলে দেখা গেল এই কথাটা অনেক অবশ্যই বোঝা গেল এই জড় সংসারটাকে সত্য বলে মনে হলো এটা অ্যাপারেন্ট ট্রুথ নিত্য সত্য নয় কাজেই এই আপেক্ষিক সত্য থেকে ছুটি পেয়ে আমাকে পরম সত্য বস্তুর প্রতি অগ্রসর হতে হবে পরম সত্য বস্তুর দিকে অগ্রসর না হতে পারলে আমার কখনোই সিদ্ধিলাভ হবে না বলে আমি কালকে আলোচনা প্রসঙ্গে এই কথাগুলো বলেছিলাম তিসর্গহম মিশা একটি ব্যক্তি ঘুমের ঘোরেতে ঘর থেকে বেরিয়েছেন বেরিয়ে হঠাৎ দেখছেন ভয় পেয়ে লাপিয়ে চলে গেছেন কীরকম ব্যাপার বলেছে যে কাপড় শুকুর দেয় ওখানটা মোটা দড়ি এরকম এরম কাঁপছিল আর ছায়াতে আলো পড়েছে পরে ছায়াতে বলে মাটিতে সাপ দেখেছে পরে কাঁচা ঘুম দৌড়ে পালিয়েছে পরে সাপ সেখানে পরে যখন সবাই মিলে কোথায় সাপ লাট লণ্ঠন ফন্ঠন নিয়ে দেবো ধর সাপ কোথায় বলে হ্যাঁ সাপ দেখেছি বুঝুন এই যে দড়িটা ওটা হাওয়াতে কাঁপছিল সাপ মনে হয়েছে এখন আপনারা বলবেন মায়াবাদী বলে এসব কথা আমি ব্যাখ্যা করব ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মায়াবাদীরা বলে আমরা বলি না ব্রহ্ম সত্য আর ব্রহ্মের যে এই জগৎটা এই যে সংসার এটাও সত্য কিন্তু নিত্য সত্য নয় বিলীন প্রাপ্ত হয় এ সত্য আছে কাল মিশে যায় এ সত্য থাকে না যেমন মাকড়সা মাকড়সার জাল বিস্তার করেন কোত্থেকে নিজের লালা থেকেই মাকড়সা জাল বিস্তার করবে আবার যখন কাজ হয়ে যাবে সেই লালা থেকে জাল বিস্তার করেছেন সেই জালটাকে আবার নিজের মধ্যে প্রবেশ করিয়ে নেবে ভগবানও সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডকে এই মায়া শক্তির দ্বারা জগৎ প্রকাশ করেছেন মায়ার বিকার ভগবানের বিকার নয় এসব কথা আমি মায়াবাদী সিদ্ধান্ত আলোচনা করব পরে তাহলে ভগবানের মায়ার বিকার এই জগৎ এটা আপনি দেখছেন এর প্রতি আস্থা রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না তো এখন আমার প্রশ্ন হলো যে ব্যক্তি ভয় পেয়ে গেছেন মায়াবাদী যদি বলেন ও তো মিথ্যা ছিল আমি বললাম হ্যাঁ মিথ্যা তো ছিল সর্প সর্প সেখানে ছিল না সেখানে দড়ি ছিল মায়াবাদী বলছে ওটা দড়ি ছিল সর্প তো ছিল না সেরকম সংসার আছে বলে মনে হচ্ছে সংসার নেই বলে এ আবার কেমন কথা সংসার রয়েছে সব দেখতে পাচ্ছি সংসার নেই মায়াবাদীর এই হচ্ছে একগুয়েমো তাদের এমন একটা একটা এমন একটা তর্ক জুড়ে দেয় কি করে সংসার মিথ্যা হবে এই তো সংসার দেখা যাচ্ছে সব বরঞ্চ এই কথাটা যদি বলা হতো যে যে লোকটা সর্পকে দর্শন করেছে বলে মনে করলো দড়ি দেখে কেঁপে ভয়েতে পালালো বলে তো দড়ি ছিল সর্প ছিল না কিন্তু আমাদের প্রশ্ন হলো সর্প তো ছিল না কিন্তু সর্প বলে কোনো একটা বস্তু আছে সেই সর্পের প্রভাবটা কি এই প্রভাবটা যদি ওই ব্যক্তি নাই জানতো তাহলে শুধু দড়ি দেখে তো ভয় পেত না সে সাপ কি বস্তু সাপ কি করতে পারে সেই ধারণাটা তার আছে বলেই এই রজ্জুতে সর্পভ্রম হয়েছে কিন্তু সর্প বলে বস্তু তারা মিথ্যে নয় সর্পবস্তু কোনো না কোনো জায়গায় আছে লুকিয়ে সর্প তো আছেই পৃথিবীতে সর্পের কোনো গোনা যাবে কত সর্প আছে কাজে আপনার কথা কি করে হলো মিথ্যা জগৎ মিথ্যা এটা হতে পারে বরঞ্চ এটা বলুন যে ভগবানের অন্যয় ব্যতিরেক হয় যেটা বলছে এইটা আমরা আলোচনা করছে করেছিলাম জন্মাদস্যত অন্মেয়াদ ইতরাজ স্বার্থী সভিজ্ঞ সারা অন্যয় এবং ব্যতিরেকভাবে যে ভগবানের উপস্থিতির জন্য যে ভগবানের অস্তিত্বর জন্য এই সমস্ত জগৎ তাকে আমার সত্য বলে বোধ হচ্ছে তাকেই বলে ভগবত তত্ত্ব আমাকে সত্য বলে বোধ হচ্ছে কিন্তু ভগবান যদি না থাকতেন তাহলে জগৎ সংসারটাকে কেউ এই জন্য উপনিষদে বলা আছে আত্মা বা আরে দ্রষ্টব্য শতব্য নিদিধ্যসিতব্য আত্মা আছে বলেই যদি আমি এই উদাহরণ আগেও দিয়েছিলাম খুব ভালো করে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি খুব ধনী হতে চান আমি যদি আপনাকে অ্যাসিওরেন্স দিই হ্যাঁ তোমাকে আমি ধনী করে দেবো আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে কোথায় আমি আপনাকে নিয়ে গেলাম একটা এমন একটা দ্বীপান্তরে সমুদ্র চারিদিকে জল সেইখানে নিয়ে গিয়ে আপনাকে দেখিয়ে দিলাম দেখো এখানে হিরে মণি মাণিক্য ভর্তি এবার তুমি থাকো আমি চললাম আপনাকে একা রেখে চলে এলাম আমার কথাগুলোর প্র্যাকটিক্যাল ফিলিংয়ের জন্য এই কথাগুলো বলতে হচ্ছে আপনাকে আলিবাবা বাবা চল্লিশ চোর আলী বাবা চল্লিশ চোরেতে ছোটবেলা আপনারা সব শুনেছিলেন হ্যাঁ যখন ডাকাতগুলোর আলিবাবার চল্লিশ চোর আমি ভাগবত করতে গিয়ে বললাম কেন এটা অনুভব দেওয়ার জন্য হ্যাঁ এই সম্পত্তিগুলো যখন প্রথম তার বড় ভাই এনেছিল তখন তা কিছু হয়নি যখন নকল করে ও গেল আনতে তখন ওর মন্ত্র ভুলে গেছে আর খোলে না আলু ফাঁক চিচি এইসব বলছে হলো না তখন ডাকাতরা যখন এলে ফেললো তখন খুলে দেখে ওটা তখন তো কাঁদছে বস্তা ভরে মণিমাণিক্য নিয়েছে নিয়ে ভর্তি করে বলে এগুলো নিয়ে আমি আমার চলে যাব। চলে গিয়ে দরজার ফাঁক হয় না মন তো ভুলে গেছে তখন কাঁদছে হায় আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার হিরো মণিমাণিক্য চাই না কেন রে একটু আগে তো নেওয়ার জন্য এসেছিল বলে না আমার দরকার নেই তখন ডাকাতরা এসে যখন খুললো দেখলে এই ব্যক্তি চুরি করা গালা কেটে ফেলে দিল হয়ে গেল আপনাকে যদি ধন দৌলত সমস্ত কিছু দিয়ে একটা দ্বীপান্তরে রেখে আসি হিরে মণি মাণিক্য জল সব দিলাম দিয়ে আপনাকে একা রেখে এলাম আপনি কি চাইবেন সেটা গীতাতে যেরা বলছেন অর্জুন যাদের জন্য আমরা এই সম্পত্তি আদি এই সংসারের জন্য চেয়েছি মানে আমাদের দরকার হয়ে পড়েছে যে সামাতে হা বলেছেন এইসব কথা কে যাদের জন্য এগুলো যেতাম মরে গেলে কি করব আমি আপনাদের কারোর মধ্যে ডাইরেক্ট ফিলিং হয় না অর্থাৎ আমার বক্তব্য হলে এই যদি ভগবান না থাকেন আপনার ছেলের মধ্যে তাহলে এক্ষুনি ছেলেটাকে ফেলে দিতে হবে স্বামীর মধ্যে যদি এক্ষুনি ভগবান না থাকে ভগবানের অস্তিত্ব পরমাত্মা আছে পরমাত্মা এবং জীবাত্মা একসঙ্গে থাকে বেরিয়ে গেল হয়ে গেল ফেলে দাও তাহলে যে ভগবানের অস্তিত্বের জন্য এই সমস্ত জড় সংসারটাকে আপনাদের রসময় বলে বোধ হচ্ছে আহা খুব ভালো লাগছে যেটা এই আমাদের আত্মদেবজি বলেছিল স্ত্রী পুত্র সমন্বিত রসময় সংসার কত ভালো আমার এইসব পুত্র সংসার আমার দরকার পুত্রম দেহি দেবী জোর করে আমাকে পুত্র দিন যাই হোক তাহলে ধামনা যিনি ভগবান নিজের তেজের দ্বারা সমস্ত কুহককে নিজের যদি ভগবান কৃপা করেন কি করবেন নিরস্ত কুহক আচ্ছা আপনার সামনে যে জাদু জাদুকরি মায়াগুলো আপনাকে এখন ভ্রান্ত পথে পরিচালনা করছে ভগবানের মায়া হলে কি সম্ভব ভগবানের মায়া কি মায়া থাকে সাধারণ শুদ্ধ গুরু বৈষ্ণব যদি চরণ থেকে ধুলি দিয়ে মাথায় দিয়ে দেয় কি হবে সংসার থাকবে যার জন্য তো প্রহ্লাদ মহারাজ বলেছিলেন পরমাংশ ব্যক্তিগণের চরণের ধুলি যদি কোনো মতে আমার মাথায় নিই তাহলে ভগবানের চিন্তা আসবে শীঘ্রই এগুলো আমি উত্থাপন করব সপ্তম স্কন্ধে তাহলে ধান্না সেন সদা নিরস্ত কুহকাম সত্যম পরম ধীমহি সেই পরম সত্য বস্তুকে আমি ধ্যান করি যাহার কৃপা হলে পরে জগতের কেউ আমাকে মায়া মোহতে মোহিত করতে পারবে না পারবে পারবে না নরনারায়ণ ঋষিকে তার ধ্যান ভঙ্গ করার জন্য ইন্দ্র পাঠিয়ে দিয়েছিল না অপসরা মেনকা আদি পরেতে কিচ্ছু করতে পারল না নরনারায়ণকে কিচ্ছু করতে পারলো না পরে ভয় পেয়ে গিয়ে কাঁপতে থাকলো চরণে শরণ নিল তখন নরনারায়ণ ঋষি কি বললেন মুচকি হেসে বললেন ওরা গীত করছে নানারকম কাপড় চোপড় ওড়াচ্ছে লোভ দেখাবে সেই ঋষির ধ্যান ভঙ্গ করবে এরকম ভাগবত অনেকই আছে দেখবেন ঋষিমণির ধ্যান ভঙ্গ করেছে প্রসঙ্গ আছে এগুলোর আবার অর্থ আছে এগুলো না অর্থ বলে উল্টো বুঝলি রাম হয়ে যাবে উল্টা বুঝলি রাম অর্থগুলো বুঝতে হবে সেখানে সেই নরনান ঋষি কী করলেন নিজের বাহু থেকে উর্বশী আদি বের করে দিলেন অনেক অপ্সরা এবং বললেন তোরা যে অপ্সরায় নিয়ে এসছিস তার বাইরে আমি এগুলো উপহার দিলাম যা ইন্দ্রের স্বর্গে নিয়ে চলে যা উর্বশী উরু থেকে বেরিয়েছিল নরনারায়ণ ঋষি এই জন্য তার নাম হচ্ছে উর্বশী তো উর্বশীর ওপরে আর কেউ নেই আছে মেনকাও যাবে না তিলোত্তমা মেনকা কেউ যাবে না উর্বশী সবার উপরে তো সেই উর্বশীর মতো ব্যক্তিকে এরকম নারীকে বার করে দিলেন উরু থেকে বলে যা যা যা যা জঞ্জালের মতো নিয়ে যা নিয়ে যা যা স্বর্গে যা খুব আনন্দ কর সেই ভগবান নরনারায়ণকে মজা দেখাতে এসেছিল সেই জন্য আপনাদের মধ্যে যার এই বাস্তব ভরিকতা ভগবত কথা শ্রবণ হবে আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম তার কোনোদিন মায়াস্পর্শ করতে পারে না কিন্তু যদি না শ্রবণ করে থাকেন তার জন্য আমি দায়ী নই তাহলে আর বেশি ব্যাখ্যা করব না ধান্যা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি সেই সত্য বস্তু পরম সত্য বস্তুকে আমরা ধ্যান করি यन्मादस्तु यतो अन्वयादितराशार्थे सुसभिघसराट तेने ब्रह्म यदाज आदि कवये मह्यंत यत सूरयो तेजो वारिमिदाम यथा विनिमयोति सर्गहम सा धान्यासेनो सदा निरस्त कुहकम सत्यम परम धीमहि धर्मो प्रज्जित कैतवत्त परमो निर्मास्वराणम सत्यम वेद्यम वास्तवमत्र वस्तु शिवदम तपत्रोन्मिलनम श्रीमद्भागवते महामुनि कृते किं वा परैरीश्वर সদ্য হৃদি অবরুদ্ধতি অত্র কৃতিভি শুশ্রুভি তৎক্ষণা ভালো করে শুনুন